ভগবান সর্বত যাত্রা সস্ত এ সর্বদেহী সর্বদেহিনাম কৃপনানাম যথা পিত্রর উত্তম শ্লোকবাত্মানাম যেমন পিতামাতার কাছে ছেলে পেলে গেলে বা পিতামাতা যদি ছেলে পেলের কাছে যায় সবসময় এর মধ্যে একটা গুপ্ত রহস্য আছে মঙ্গল করবেই করবে কিছু একটা কারণে গেছে ঠিক সেরকম ভূতানাম দেব চরিতম দুঃখায় অচ সুখায় অচ সুখায়ৈব হি সাধুনাম তাদৃশম অচ্যুতাত্মানাম বলছেন দেবতাদের আগমন কোনো জীবের জীবনে কোনো মানুষের জীবনে দেবতাগণের যদি আগমন হয় তাহলে কখনো সুখ হতে পারে কখনো দুঃখ এর জন্য কোনো গ্যারেন্টি নেই ভূতানাম দেবচরিতম দুঃখায় চ সুখায় দেবতাগণের চরিত্র এমন যে তার অনুকূলে থাকো তো ভালো কথা যদি বিরুদ্ধে যাও তো সঙ্গে যদি তাদের অনুকূলে থাকো তো ভালো আর যদি প্রতিকূলে যাও তো সর্বনাশ করে দেবে করবে কি না একটা উদাহরণ দিন বলছেন সর্পগণের দেব দেবী মনসা দেবী পদ্মপুরাণ আছে বেহুলা লক্ষিন্দরের কথা সেই জমিদারকে বললেন চাঁদ সদাগর বলে আমার অর্চন করো বলে আমি তোর অর্চন করবো বেটা কেন করবো তোর অর্চন আমি শঙ্করের আরাধনা করি আমি তোমার অর্চন করব না কেন একটা বিখ্যাত লোক যদি অর্চনটা চালু করে তো জগতে চালু হয়ে যাবে কিন্তু তিনি করলেন না করার ফলেতে তার কত সর্বনাশ করলেন কত ক্ষতি হলো শেষে লাস্টে কি করলেন বলে আমি করতে পার ঠিক আছে করব কিন্তু বাঁ হাতে করবো ডান হাতে করবো না হাতে করবো যে হাতে আমি শঙ্করকে পুজো করি সে হাতে করবো না বাঁ হাতে করবো নিবি হ্যাঁ বাঁ হাতেই নেব এরকমভাবে দেখা যায় আর একটা উদাহরণ দিই ভাগবত থেকে ইন্দ্র মহারাজজি গুরু বৈষ্ণব বলেন যে আমার কথা হলো প্রতিষ্ঠা গুরু বৈষ্ণব চান কি প্রতিষ্ঠা কোন রকম আশা করেন না যদি কেউ দেয় সেটা ভগবান গুরুদেবকে দিয়ে দেন বৈষ্ণবকে ভগবানকে দিয়ে দেন কিন্তু ইন্দ্র মহারাজের পূজা যেহেতু বন্ধ হলো ইন্দ্র মহারাজ রেগে আগুন হয়ে গেলেন এবং সমস্ত ব্রজধামকে সর্বনাশ করার জন্য ব্যস্ত হলেন এটা কেমন কথা হলো আমার পূজা করুক ইচ্ছে হোক করুক না না করুক এটা তো তোমার ইচ্ছা আমার চরিত্র আমার স্বভাব আমার আদর্শ যদি সত্যি সাধু স্থানীয় হয় এমনি লোকে পুজো করবে আর সে পূজাটা তো আমার হবে না সে পূজা হবে নিত্যানন্দের লোকে ভুল করে কোনো সাধুগুরু হিসেবে অর্চন করলে পরে সেই অর্চন তারা নেন না সে অর্চন চোখ বুঝে দিয়ে দেন গুরুদেবকে আর সেই গুরুদেব তার গুরুদেবকে দিয়ে দেন তার গুরুদেব বাবা তার গুরুদেবকে দিয়ে দেন এই করতে করতে সমস্ত পূজাটা গিয়ে পৌঁছায় নিত্যানন্দ বলরামের চরণে গুরুতত্ত্বের চরণে এগুলো লোকে জানে না গুরু বৈষ্ণব অর্চন নেন না ওরা করলে ঠিক আছে ব্যাসদেবের অর্চন হচ্ছে ব্যাসাসনের অর্চন হচ্ছে এতে কোনো তাদের কোনো অভিনিবেশ থাকে না উদাসীন এ বিষয় কিন্তু ইন্দু মহারাজ উদাসীন হতে পারলেন ইন্দু মহারাজ রেগে গেলেন ব্রজধামকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রচেষ্টা কত বড় সাহস তাহলে ভূতা নাম দেব চরিতম ভূতগণের পক্ষে দেবতাদের চরিত্র কখনো সুখের কারণ হয় কখনো দুঃখের কারণ হয় তাই কিনা আ সুখায়ৈবহি সাধুনাম তাদৃশম অচ্যুতাত্মানাহম কিন্তু আপনাদের মতো কোনো সাধুর যদি কোনো জায়গায় আগমন হয় তাহলে নিশ্চয় যে চোখ বুঝে বলে দেওয়া যায় এর মধ্যে কোনো অমঙ্গলের প্রশ্নই থাকে না যেমন সরসজ্জায় পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম পিতামহ বিশ্বের কাছে কৃষ্ণ কাকে নিয়ে যাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে তো তোমাদের যাওয়ার দরকার কি এত লোক ফুল ব্যাটেলিয়ান যাচ্ছেন তো কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিয়ে তোমাদের যাওয়ার দরকার আছে কি তোমরা কেন যাচ্ছ সব ফুল যত মুনি ঋষি আছে ফুল ব্যাটেলিয়ান সব চললেন কি কারণ শুধু মুনিঋষি নয় এমনকি দ্রৌপদী যে সবসময় আবৃত থাকেন তিনি বন্ধু চললেন বলে আমিও যাব আজকে সবাই এমন কেউ নেই যে সে যায়নি কেন গেছেন ওরা জানেন এর মধ্যে একটা গুপ্ত রহস্য আছে যেখানে গঙ্গাপত্য ভীষ্ম মহাভাগবত প্রবর তিনি যেখানে আছেন যেখানে কৃষ্ণ যাচ্ছে যেখানে যুধিষ্ঠির যাচ্ছে নিশ্চয়ই ওর মধ্যে একটা রহস্য আছে কিছু একটা ব্যাপার আছে এমন সব কথা আলোচনা হবে এমন সব অমৃত বর্ষা হবে সেখানে আমরা গেলে বিরাট লাভবান হব এই আশাতে যাচ্ছেন তারা এই আশা নিয়ে যাচ্ছেন আর এত কিছু অমৃত বর্ষণ হয়েছিল সেখানে এত তত্ত্ববিজ্ঞানের আলোচনা হয়েছিল যেটা মানুষ কল্পনা করতে পারবে না পৃথিবী যতদিন থাকবেন ততদিন পিতামহ বিশ্ব যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো সমস্ত লোককেই পর্যালোচনা করে দেখতে হবে যদি মানুষ হয় অমানুষ হলে লাগবে না মানুষ হলে সেগুলো আলোচনা করতেই হবে এগুলো সমস্ত রাজনৈতিক জগতের লোকগুলোকে সবার দেখা দরকার চাণক্যের উপদেশগুলো এই এই পিতামহ বিশ্বের বিদুরজি মহারাজের এগুলো না দেখলে তারা কখনোই রাজ্য পরিচালনা করতে পারবেন না হবে না তারা ভুলভাল করবেন আর যে অন্যায় করবেন তার জন্য they would be heavily punished বিশাল শাস্তি পাবেন তারা এ দেহ ছাড়বার পর তারা কল্পনা করতে পারবেন এত অ্যাকিউরেটভাবে জীবনযাপন করা মানুষের পক্ষে সম্ভব হয় না যারা স্বাস্থ্য বিচারে সম্পূর্ণ প্রতিষ্ঠিত তারা ছাড়া সাধারণ মানুষ কেউ জানেন না পারেন না করতে পারবেন না পিতামহ ভীষ্ম এক অপূর্ব অনেক কথা বলেছিলেন রাজধর্ম সমাজ ধর্ম লোক ধর্ম যাকে বলে সমাজ লোক ধর্ম স্ত্রী ধর্ম ব্রহ্মচর্য ধর্ম যত কিছু আছে সন্ন্যাস ধর্ম সমস্ত পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি বর্ণনা করেছিলেন সমাজে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই এত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছিলেন পিতামা অবশ্য বলেছিলেন দেখো যারা সৎ ব্যক্তিকে লাভ করবে তারা পার হবে যারা সাধুকে আশ্রয় করবে তারা ছাড়া পার হওয়া মুশকিল তিনি সুন্দরভাবে বলেছেন নসন্তি অনায়কা তিনি বলেছেন পিতামহ বিশ্ব বলছেন যুধিষ্ঠির মহারাজকে যদি কোনো রাজ্যে কোনো নায়ক না থাকে যদি কোনো রাজ্যে নায়ক না থাকে যে সমগ্র সমাজকে পরিচালনা করবার শক্তি রাখে এরকম কোনো যদি নায়ক না থাকে তাহলে সর্বনাশ উপস্থিত হবে যেমন বেনরাজের ক্ষেত্রে আমরা দেখলাম যখন অঙ্গ চলে গেলেন তখন সমাজে বিশৃঙ্খল অবস্থা তারপর বেনকে করা হলো বেন আরও দুষ্টামি আরম্ভ করল পিতামহ বিশ্ব বলেছেন নাসান্তি অনায়কা নাসান্তি বহুনায়কা নাসান্তি কুনায়কা তরন্তি সুনায়কা বলছেন সমাজ যদি কুনায়ক প্রাপ্ত হয় কু মানে বদমাস হার বদমাস সে ওপরে উঠে গেছে একটা বড় পদেতে রয়েছে সেই ব্যক্তি সমাজকে পুরো আমাদের দেশকে পরিচালনা করছে তাহলে কি হবে বলছেন কি যে দেশে নায়ক নাই পরিচালনা করার সে দেশ ধ্বংস হয়ে যাবে নশান্তি অনায়কা নায়ক নাই অনায়ক মানে নায়কের উপস্থিতি নেই নাসান্তি অনায়কা নাসান্তি বহু নায়কা যেখানে বহু নায়ক একসঙ্গে সবাই মাতব্বরি করছে একসঙ্গে কেউ কার কথা মানছে না সেই সমাজও ধ্বংস হয়ে যাবে সেই সমাজ টিকবে না একবারে গ্যারেন্টি স্ট্যাম্প পেপারে লিখে দেয়া যাবে নাসান্তি অনায়কা নাসান্তি নায়কা নাসান্তি কুনায়কা এই দুষ্ট ব্যক্তি সে সিংহাসনে বসে সর্বনাশ করে দেবে লঙ্কায় যে যায় সেই রাবণ হয় কুনায়ক অর্থাৎ দুষ্ট নায়ক যদি দেশের পরিচালনা করতে বসে সর্বনাশ করে দেবে আর যদি বহুজন একসঙ্গে নায়কের হয় একসঙ্গে একটা পরিবারও দেখবে সবাই যদি মাতব্বর হয় স্ত্রীও মাতব্বর স্বামীও মাত সব শেষ সেই সংসার টিকবে না আর যে সংসারেতে একমাত্র একজন সুনায়ক ধীর স্থির শাস্ত্রবিদ ভগবত চরণে ভক্তিমান ব্যক্তি তিনি যদি সেই পরিচালনার ভার নেন তাহলে অনায়াসে পার হয়ে যাবে এইভাবে অনেক উপদেশ সেখানে আমাদের পিতা পিতামহাভিষ্য দিয়েছিলেন এ প্রসঙ্গটা আমি তুললাম এই কারণে যে যেহেতু এখানে বলছেন যে দেবতাদের আগমন কখনো সুখের জন্য হতে পারে কখনো দুঃখের জন্য হতে পারে কিন্তু আপনার মতো সাধুদের আগমন সর্বদাই মঙ্গলের কারণ হয় কখনোই অমঙ্গল হতে পারে না যেমন পিতামহ বিশ্ব ওখানে পড়ে রয়েছে তার কাছে যাওয়ার কারণ কি মঙ্গল হবে যার জন্য সেখানে যাওয়া এখানে পিতামহ ভীষ্ম প্রসঙ্গটা আমি তুললাম এই কারণে যাতে সাধুর মহিমাটা আপনারা উপলব্ধি করতে পারেন নারদজি মহারাজের কাছে নারদজি মহারাজের কাছে অনেক কথাই বসুদেবজি বল বসুদেবজি আলোচনা করছেন তার সামনে এইসব কথাগুলো রাখছেন দৈন্য করছেন যাতে পরি সম্যক কৃপা পরিপূর্ণ কৃপা নারদজি থেকে তিনি আদায় করতে পারেন বাইরের দৃষ্টিতে তিনি কৃষ্ণের পিতা মনে রাখতে হবে বাইরের বিচার তিনি কৃষ্ণের পিতা তার আবার অমঙ্গলের কোনো প্রসঙ্গ আছে নাকি এ তিনি বলছেন আপনার মতো ব্যক্তিদের আগমন আমাদের মঙ্গলের জন্যই হয়ে থাকে ভজন্তী যে যথা দেবান দেবা অপি তথৈব তানো ছায়েব কর্ম সচিবা সাধব দীন অবসলা যেমন দেবতাকে যেমনভাবে তুমি আরাধনা করবে দেবতারা তোমাকে সেইভাবে সব ফল দেবে আর তা না রেগে যাবে বিপরীত করলে ব্যাস দিল সর্বনাশ করে কিন্তু আপনাদের মতো সাধুদের সেরকম হয় না সর্বদাই মঙ্গলের কারণ আচ্ছা একটা কথা বলুন এই এই যে বিশ্বেতে বেঁচে থাকাকালীন অবস্থায় সমস্ত জীবের এই যে একটা ভয় চারিদিক থেকে একটা ভয় কোনো ধমায় তারা স্বস্তিতে থাকতে পারেন না যথা বিচিত্র বেশনাদ ভবদ্ভীর বিশ্বত ভয়াত মুচ্ছে মুচ্ছে মহি অঞ্জ শৈবাধ্যা তথা ন স্বাদি সুব্রত যাতে আমি এই সংসার থেকে ভয় মুক্ত হয়ে আনন্দের সঙ্গে বেরিয়ে যেতে পারি সেরকম কোনো রাস্তা যদি থাকে দয়া করে বলুন যথা বিচিত্র ব্যসনাদ ভীর বিশ্বত ভয়াত মুচ্ছে অর্থাৎ আমি রেহাই পেতে পারি চারিদিকে ভয় আর এরকম যদি কোনো রাস্তা থাকে সেরাম রাস্তা আমাকে দয়া করে বলুন নারদজি মহারাজ বলছেন আপনি যেটা বললেন সেটা তো ভাগবত ধর্মেরই নামান্তর যে প্রশ্নটা আপনি করলেন তাতে উত্তর দিতে গেলে যা আসবে সেটার নামই হলো ভাগবত ধর্ম বোঝা গেল যে প্রশ্নটা আপনি করেছেন তার যে সলিউশনটা আমি আপনাকে দেবো দ্যাট ইজ কল ভাগবত ধর্ম বোঝা গেল এই যে একটা প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিলেন পরমহংস গুরু সুখদেবজি গোস্বামীর সম্মুখে সেই প্রশ্নটার ফলেই তো আমাদের ভাগবত ধর্ম আমাদের সামনে এসছিল অর্জুন বলে যে ভগবানের নিজ পার্শ্বদ তিনি কৃষ্ণের সামনে ওই ধরনের প্রশ্নগুলো করেছিলেন বলেই তো আজকে আমরা গীতা শ্রীমদ ভাগবত গীতা নামক উপনিষদকে আমরা পাচ্ছি তাহলে তো পেতাম না ওই জন্য যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে এ ধরনের প্রশ্নগুলোও করতে পারেন যোগ্যতা থাকে প্রশ্ন করতে গেলেও যোগ্যতা দরকার সেই যোগ্যতা মানুষের নাই প্রশ্ন করতে গেলে একটা মিনিমাম কোয়ালিফিকেশনের দরকার পড়ে সেই যোগ্যতাটাও নাই খালি অর্থ বৃত্ত এই নিয়ে মানুষ জীবন কাটায় জঞ্জাল আসল জিনিস কোনো কিছু পেল না সেখানে বলছেন যে নারজি বলছেন আপনি যে কথা বললেন তাতে তো ভাগবত ধর্মর ভাগবত ধর্মই উত্তর হবে ভাগবত ধর্ম কারণ একমাত্র ভাগবত ধর্ম আলোচনা করলেই মানুষের জীবনে কোনো ভয় বলে কোনো জিনিস থাকে না কোনো মতো ভয় বলে জিনিস থাকে না সর্বদাই মুক্ত হয় যেমন পরীক্ষিত মহারাজকে তক্ষক দংশন করবে তক্ষক যদি এখান দিয়ে মাথার ওপর দিয়ে উড়ে যায় তার গন্ধতে আমার মৃত্যু হয়ে যাবে তক্ষক উঠতে পারে পাখা আছে তক্ষক যদি উড়ে যায় তার গায়ের বাতাস যদি লাগে সঙ্গে সঙ্গে মানুষ মরে যাবে এত বিষাক্ত সেই তক্ষক দংশন করবেন কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন আজকে শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণের অমৃতময় ভাগবত ধর্মের কথা শোনার পর এতটাই আনন্দ হয়েছে তার এতটাই অমৃত তার হৃদয়েতে এসেছে তাই বলছেন আমাকে যথেষ্ট পরিমাণে তক্ষক এখন দংশঙ্গ না আমি কোনো রকম পরোয়া করি না তক্ষক দশতু অলম গায়ত কৃষ্ণ গাথা আপনারা কৃষ্ণের গান করুন কীর্তন করুন হরিনাম সংকীর্তন করুন আমাকে যত কামড়ায় কামড়াক তক্ষক আসুক আপনারা সংকীর্তন করুন বন্ধ করবেন না আমি কোনো ভীত নই তক্ষক আমাকে তক্ষক দশত অলম কত কামড়াবে কাবরাক আমি এখন কৃষ্ণ গাথা আমি শুনবো আপনারা কীর্তন করুন নারজি মহারাজ যে কথা বলছেন এটা যদি কোনো লোকের একটু কানে যায় সে মানুষ হয়ে যাবে এখন তো মানুষের মতো দেখতে দুটো চোখ দুটো হাত দুটো পা তারা প্রমাণ করতে পারবে না মানুষ মানুষ প্রমাণ করতে গেলে যে যোগ্যতা লাগে সেটা তাদের নাই ওই জন্য এখানে বলছেন সেই সব মানুষগুলো কৃতকৃতার্থ হবে কখন বলছে শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহ অপিহি ভাই যে ভাগবত ধর্মের কথা এখন আপনাকে আমি বলবো নারদজি মহারাজ বলছেন সেই ভাগবত ধর্ম যদি শ্রুত যদি শোনা হয় অনুপাঠিত গুরু বৈষ্ণব বলেছেন সেটা আমি অনুপাঠ করছি তার আনুগত্যে পাঠ করছি বা সেই ভাগবত ধর্মকে আমি চোখ বুলে গাই চিন্তা করছি কি মহিমা ভাগবত ধর্মের আহা প্রত্যেক যে সাধুগুরু বৈষ্ণব আমাকে বলে গেছে সেগুলো চোখ বুঝে আমি চিন্তা করছি ভাগবত ধর্ম কি বলে গেলেন এরকম যদি কেউ কবি ধ্যানই করতে থাকে বা কেউ যদি বলে বা ভাগবত ধর্মের মতো আর কিছু নাই আদর করেন খালি আদর করছেন সত্যিই তাই জগতে তো আর কোনো জায়গায় কিছু দেখলাম না এরকম শ্রী ভাগবত ধর্মের মতো এত উদার এত এত আনন্দময় বস্তু যেটা চিন্তা করা মাত্র মানুষকে উদ্ধার করে আর যদি কেউ বলেন আমার ভাগবত ধর্ম শোনার সময় নেই তবে এখানে ভাগবত কথা হোক ভাগবত কথা হোক হ্যাঁ আপনি আয়োজন করুন ভাগবত কথা হোক যিনি অনুমোদন করবেন সেও বেরিয়ে যাবে জগৎ থেকে যিনি অনুমোদন করেছেন অন্তর থেকে মুখে মুখে নয় একটা সোসাইটি রয়েছে আমার একটা গ্ল্যামার পাবো একটা প্রতিষ্ঠা হোক না একটা কথা আমাদের নাম হবে দেখো এখানকার কমিটির মেম্বাররা কত ধার্মিক এই দেখা গেল সব বিষয়ে পড়ে রয়েছে ধর্মকথার মানেই জানে না তাই যে বলে ধর্ম কাকে বলা বলো তো কে আছে কোন প্রফেসর আছে কোন ডক্টরেট আছে বলুক ধর্মের কি ডেফিনেশন বলতে পারবে তারা ওইসব শিক্ষা দীক্ষাগুলো তাদের ওই জমদুয়ারে যাওয়া পর্যন্ত মরে যাওয়ার পর্যন্ত তারপর কোনো কাজে লাগবে না কিন্তু এই ভাগবত ধর্ম তুমি এ শরীর ছাড়লেও তোমার সঙ্গে থেকে যাবে এটা আত্মার ধর্ম একমাত্র এই যে ভাগবত ধর্ম যেটা শুনলে তোমরা এটা তোমাদের সঙ্গে থেকে যাবে আত্মার সঙ্গে থাকবে এটা হারাবে না কেন এটা আত্মধর্ম এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের জ্ঞান নয় আমি কিছু ভাষা শিখেছি এইসব শিখেছি রুজি রোজগার করে টাকা কামাচ্ছি মরে যাওয়ার পরে আবার পরের জন্মে আবার যদি কেমিস্ট্রি পড়তে আবার নতুন করে পড়ো বললে আগের জন্ম তো আমি ডক্টরেট করেছিলাম বলে ছাগল ডক্টরেট করেছে কই আবার করো হবে না কিন্তু ভাগবত ধর্ম তা নয় ভাগবত ধর্ম জন্মাবার পরেই যে বাচ্চা বড় হবে সঙ্গে সঙ্গে বলে রি ভেতরের মধ্যে আলোড়ন তার ভেতরে জাগবে যেসব কথাগুলো শুনেছিল বলে প্রমাণ দিন প্রমাণ ছাড়া বিশ্বাস করি না প্রমাণ দিয়েছি আমি আপনাদের মাথায় হৃদয় থাকে না আমি বলেছিলাম এবং ব্যবস্থিত বুদ্ধিয়া এবং ব্যবস্থিত বুদ্ধিয়া হ্যাঁ কি করেছিলেন সেই গজেন্দ্র গজেন্দ্র কি করেছিলেন জপ করতে আরম্ভ করলেন কি জপ প্রাক জন্মানু শিক্ষিতম পূর্বজন্মে তার যে শেখা ছিল ভাগবত ধর্ম এটাকে জপ করতে আরম্ভ করে তো হাতি জন্ম হয়েছে জন্মে ছিলেন রাজা কি হাতি জন্ম হলে কি হয় পূর্বে জন্ম ভজন করে মনে পড়ে গেল এবং ব্যবস্থিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি যজাপ পরম জপ্যম প্রাগ জন্মানু শিক্ষিতম কি বলছেন এবং ব্যবস্থিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি যজাপ পরম জপ্যম প্রাগ জন্মানু শিক্ষিতম এইভাবে যখন কেউ রক্ষা করতে পারলো না কাতরভাবে চিন্তা করছেন কি করব হঠাৎ মনে পড়ল ভগবানের স্মরণে যাই আমি এরকমভাবে ভাগবত ধর্ম মানুষকে সর্বদাই রক্ষা করবে যদি কেউ অন্তর থেকে অনুমোদন করে থাকে ভাগবত ধর্ম কোনো কারণে শোভনের সুযোগ হয়নি সেটা আলাদা কথা কিন্তু কোটি কোটি কাজ লাথি মেরে ফেলে দিয়ে এই ভাগবত কথা শোভনই সবচেয়ে কাজ যদি কোনো ব্যক্তি বলেন আমার এই কথা শোনার সময় নেই তার মতো বড় অমানুষ কেউ নেই সে হচ্ছে সবচেয়ে বড় অমানুষ ওপাত বলছেন যে ব্যক্তি বলছেন আমার সময় নেই শোনার ওপাত বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি মায়াতে পড়ে রয়েছে এটাকেই বলো মায়া আমার হরিকথা শোনার সময় নেই এটাকে বলে মায়া সবচেয়ে বড় মায়া এটা মায়া নয় এটাকেই বলে মায়া আমার সব কাজ করার সময় রয়েছে যত নোংরামো যত বদমাইশি যত ব্যবিচার আই ক্যান গেট টাইম আমি সময় পাই ওগুলোকে ব্যবিচার করার but I have no time to hear Bhagavat কথা আমি এত বড় অমানুষ আমি হরিকথা শোনার আমার সময় নেই আর যদি যমরাজ এসে তোমাকে এক্ষুনি টানে পা ধরে বলে চল এক্ষুনি জমদুয়ারে যাবি তখন কোন বেটা বলতে পারে যে এখন যাবো না একটু পরে আসবেন আমার বিজনেসের কাজ আছে মূর্খের দল আমার ব্যবসার কাজ আছে একটু পরে আসবেন পায়ে টান মেরে নিয়ে চলে যাবে দড়ি বেঁধে যা জমদুয়ারে কোনো কথা শুনবে না কোনো এক্সকিউজ নেই হ্যাঁ। কোথা থেকে সব পাগল এর মধ্যে ক্ষমা নেই জমদুয়ারে সঙ্গে সঙ্গে টান মেনে নিয়ে চলে যাবে বুদ্ধিমান ব্যক্তি সেই যে বাস্তবিক এই শরীর থাকাকালীন অবস্থায় নিজের সলিউশনটা কিভাবে বেরোতে পারে এ মৃত্যুর পর আমি কি করব কোথায় যাব কি হবে আমার এই চিন্তা যিনি করেন না তাকে স্বাস্থ্য মানুষ বলেন না যার জন্য পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন রেখেছিলেন যেটা আলোচনা আমি অনেকবার করেছি বেশ কয়েকবার উত্থাপন করেছিলাম সেখানে পরীক্ষিত মহারাজ করেছিলেন অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাহাম পরম গুরুম পুরুষস্যেহয়ত কার্যম ম্রিয়মানস সর্বত অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাহাম পরম গুরু পুরুষস্যেহয়ত কার্যম ম্রিয়মানস সর্বত আপনার কাছে হে গুরুদেব একটা প্রশ্ন যে মরণশীল মানুষের পক্ষে কি এমন সাধন আছে যদি দয়া করে বলেন যাতে এই জন্মেই আমি বেরিয়ে যাব ভগবানের কাছে আছে এমন কিছু বলছেন হ্যাঁ আছে জগৎবাসীকে জানাও এই মূর্খগুলোকে সব বলো আছে একটা পথ সেটা কি এতৃত্তমানাম মিচ্ছতামকুতো ভয়ম যোগী নাম নিপনির্ণিতম হরের নামানুকীর্তনম কি বললেন তদ নিবৃত্ত মানানম ইচ্ছতামকুত ভয়ম যোগী নাম নিপনির্ণিতম হরের নামানুকীর্তনম হ্যাঁ বড় বড় ঋষি মুনি যোগী সবাই মিলে সবাই আলোচনা করেছেন করে তারা একটা কনক্লুশন একটা একটাই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন কি যে এতৎ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম অকুত ভয়ম যারা এই জগৎ থেকে শরীর ছেড়ে অকুত ভয় হয়ে এই যে মৃত্যুর মাথায় পা রেখে ধুব মহারাজ চলে গেলেন কি করলেন ধ্রুব মহারাজ যখন বিমানে উঠছেন যাবেন ধ্রুব পদে তখন কি হলো বৈকুণ্ঠে আহরণ করবেন যখন বিমান এসে গেছে ধ্রুব মহারাজ উঠতে যাবেন একজন বিবৎস ব্যাক এসে দাঁড়ালো একবার দৈত্যের মতো রাক্ষসের মতো ধুব মহাজ ধুব মহাজকে বলছেন আমাকে অতিক্রম করে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ধুব মহাজ আপনি কে আপনার নাম কি বলে আমার নাম মৃত্যু আমাকে অতিক্রম করে এই জগতের কেউ যেতে পারেনি পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই মৃত্যুকে অতিক্রম করে কেউ চলে গেছে হ্যাঁ বিল্লমঙ্গল ঠাকুর সাড়ে সাতশো বছর ছিলেন সাধুদের তো মৃত্যু বলে কিছু নেই তথাপি এরা যদি বিশ্বাস করে তৈলঙ্গ স্বামী সাড়ে তিনশো বছর বেঁচে ছিলেন সাড়ে সাতশো বছর আমাদের বিল্লমঙ্গল ঠাকুর বৈষ্ণব তার তো আর প্রাকৃত শরীর নয় তথাপি বাহ্য দৃষ্টিতে শরীর ছেড়েছিলেন বারাণসীতে তৈলঙ্গ স্বামী মারাঠি সাড়ে তিনশো বছর বেঁচে ছিলেন কিন্তু শরীর এখানে রাখতে হবে গুরুবাই গুরু বৈষ্ণবের শরীর ছাড়ার রহস্য আছে আমি অন্য অন্য সময় বিভিন্ন সভাতে আলোচনা করেছি কত গোপন রহস্য তারা আমাদের মতো দেহ ছাড়েন না দেহ ছাড়ার যে এই যে টেকনিকটা গুপ্ত রহস্য এটা যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে তো হয়েই গেল এইটি তো সেই রহস্য সারা জীবনে বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি প্রস্তুত হবেন আমি কখন কিরমভাবে এই শরীরটাকে ছাড়ব এই যে প্রস্তুতি শেষ সময়ে তোমার পরীক্ষা হবে তুমি সারা জীবন কি করেছো সারা জীবন তুমি কি করেছো তোমার এই শরীর ছাড়ার সময় পরীক্ষা হয়ে যাবে মনে রেখো পালাবার পথ নেই জম আছে পিছে সেজন্য বলছেন বলছে সমস্ত ঋষি মুনি এরা সব সিদ্ধান্তে উপনীত হয়েছেন এ তদ নিবৃত্ত মানানাম ইচ্ছতাম কুত ভয়ম যদি নির্ভীক হতে চাও তাহলে তোমায় কি করতে হবে যোগী নাম নিপ হে রাজন যোগী নাম নিপ নিরণতম নিপ নির্ণিতম হরে নাম আনি কীর্তন ভগবানের হরিনাম সংকীর্তন করো আজ আমি ভগবানের সংকীর্তন করতে বসছি এই ভাগবতী মহাপুরাণের মধ্যে ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য তার সমস্ত কিছুর কীর্তন করছি আমি খোলকর্তাল বাজিয়ে কীর্তন করলে কীর্তনে তা নয় যখন আমার কলম দিয়ে কোনো লেখা বেরোবে ভগবান যদি তাই বার করেন ওটাও কীর্তন ওটাকে বা পৌপাত হয়েছে বৃহৎ মৃদঙ্গের কীর্তন বৃহৎ মৃদঙ্গ এই মৃদঙ্গটা বাজালে এখান থেকে কিছুটা দূরে আর আওয়াজটা যাবে না কিন্তু আমার এই বৃহৎ মৃদঙ্গের আওয়াজ সারা পৃথিবীতে চলে যাবে এই বৃহৎ মৃদঙ্গ যেটা রয়েছে সেটা সারা পৃথিবী অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে চলে যাবে আমি যাব না হরিকথা সব জায়গা এখান কানুকা সমস্ত বিশ্বে ফ্রান্স ইটালি আমেরিকা রাশিয়া সব জায়গায় সমস্ত জায়গায় চলে গেল এরা কি বলে বাণী সেবা বড় অদ্ভুত বিষয় সেই বলছেন এমনভাবে সংকীর্তন তোমরা করো যাতে সেই সংকীর্তনের আওয়াজ ব্রহ্মাণ্ড ভেদ করে সংকীর্তন তাকে বলে হরিবল বলার সঙ্গে সঙ্গে যেন একেবারে সেই ব্রহ্মাণ্ড ভেট করে ভগবানের চরণে গিয়ে ভগবান তোমাকে ডাকছে তোমাকে হরিবল বলে একজন ডাকছে শুনতে পাচ্ছ না বলে হ্যাঁ এটাকেই বলে হরিনাম করা মালাটাকে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা নাম নয় এটা আবার অনেক কথা আছে এর মধ্যে আমাদের সহজিয়া বা যারা দুষ্ট ব্যক্তি তারা আবার এই কথাটাকে অনেক বিকৃতভাবে ব্যাখ্যা করে মালা জপে সালা কর জপে ভাই মনমন জাপে উসকো বলিহারি যাই এইসব কথার আগের কথাগুলো ব্যাখ্যা করে না অত্যন্ত বদমাইশ এর আগে অনেক কথা বলেছেন যাকে এগুলো আমাদের ব্যবহারের বস্তু নয় আমরা বলতে চাইছি ভগবানকে সংকীর্তন করতে হবে ভগবানের নাম করতে হবে এমনভাবে করতে হবে যেন ভগবানের সেন্সেশন জাগে যেমন তুমি তোমার বাচ্চাটাকে রাখছো এ এদিকে আয় খাবি আয় সে যেমন সারা দেয় আমি যাব না আমি খেলছি বা যাচ্ছি একটু পরে সারা দেবে সে সেরকম এমনভাবে হরিনাম করতে হবে যাতে ভগবান সারা দেয় কে আমায় ডাকছে তুমি নামই করে গেলে আর সব কিছু করে গেলে কোনো কিছুই হলো না ভগবান শুনতেও পেল না কি নাম করলে হরিকথা হরিকীর্তন এমন হওয়া দরকার সে হরিকথা কীর্তন ভগবানকে স্পর্শ করবে ভগবান এখানে আবির্ভাব হয়ে যাবে ভগবানের প্রতিজ্ঞা সত্য হবে মদ ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তৃষ্ঠা আমি নারত আমার ভক্ত যেখানে সংকীর্তন করে আমি সেখানে থাকি বলে আমরা তো দেখতে পাই না তোমরা চোখের মাথা খেয়ে বসেছ ওই জন্য দেখতে পাও না ভগবান এসে বসে রয়েছে থাকেন ভগবানের প্রতিজ্ঞা সেই জন্য বলছেন যিনি অনুমোদন করবেন তিনি পর্যন্ত পবিত্র হন কিরকম পবিত্র বলে সারা বিশ্বকে যদি বিশ্বকে যদি ধ্বংস করে সারা বিশ্ব দেব বিশ্বদ্রোহ অপি সমগ্র বিশ্বের সঙ্গে বিদ্রোহ করেছে তারপরেও তার সদ্য পুনতি সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে বলে একটা উদাহরণ দিন হনুমান্ত লাল হনুমানজি মহারাজ সারা লঙ্কাপুরীকে পুড়িয়ে দিলেন হনুমানজি মহারাজ সারা লঙ্কাপুরীকে পুড়িয়ে দিলেন কিন্তু পুড়িয়ে দিয়েও এক ফোঁটা পাপের ভাবি হন নাই কেউ যদি জিজ্ঞাসা করে হনুমানজি মহারাজকে আপনি সমস্ত লঙ্কাপুর পরিয়ে দিয়েছেন বলে আমি তো পড়াইনি আমি কোথায় পড়ালাম রামজির কর্ম রামজি করেছেন কর্তৃত্ব অভিমান সেখানে নাই সেই জন্য হনুমান্ত লালের কোনো দোষপর্শ করে নাই কারণ তিনি করেছেন ভগবানের জন্য আমি নিজের জন্য করি নাই এইভাবে মনে রাখতে হবে শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত যদি তাও হয় খালি অনুমোদন অ্যাপ্রুভ করেছে হ্যাঁ এখানে ভাগবত কথা হলে ভালো হয় সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বৃজ দেব বিশ্বদ্রোহ অপিহি নিশ্চিতভাবে জানবে বলছেন নারজি মহারাজ বলছেন বসুদেবজি মহারাজকে আপনি যে প্রশ্ন করেছেন বড় অদ্ভুত প্রশ্ন ঠিক এই প্রশ্নটাই অনেক দিন আগে ইতিহাসের পাতা থেকে আপনাকে আমি বলছি অনেক দিন আগে ঘটনাটা ঘটেছিল ঠিক আপনি ঠিক আপনি আজকে যে প্রশ্ন আমাদের আমার কাছে রেখেছেন ঠিক সেরকম প্রশ্ন হয়েছিল সেখানে যে ডিসকাশন আলোচনাগুলো হয়েছিল সেগুলো সেগুলো আমি তুলে ধরছি আপনার কাছে সেটি ভালো লাগবে খুব সুন্দর নারজি মহারাজ বলছেন যে একবার কবির হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্লয়ান আবির হত্র বলছে আবির হত্র ভাজন এই নবযোগেন্দ্র নিমি মহারাজের রাজসভায় এসছিলেন বোঝা গেল না কথাটা রিমি মহারাজের নিমি মহারাজের সব হয়ে গেছে নিমি মহারাজের উপর সমস্ত ভগবান প্রসন্ন নিমি মহারাজের উপর ভগবান প্রসন্ন যজ্ঞ আদি সব হয়ে গেছে নিউ মহারাজে এখন দেখছেন নিউ মহান নিউ মহান লক্ষ্য করছেন আকাশ থেকে কারা আসছে একটা জ্যোতি আসার সঙ্গে সঙ্গে দেখেন রি এরা কারা প্রচণ্ড জ্যোতি বেরোচ্ছে গা দিয়ে সূর্যের মতো কাছে এলেন এসে আশীর্বাদ করলেন এরকমভাবে বলে এদের এদের নাম হলো নবযোগেন্দ্র যে কথা আমি পঞ্চম স্কন্ধে ভরতজি এই ঋষভদেবের কাহিনী বলেছিলাম ঋষভদেবের কাহিনী বলতে বলতে বলছেন নজন পুত্র তারা নবযোগেন্দ্র হয়েছিলেন এ কথা বলেছিলেন এই নবযোগেন্দ্র আরেক ভাই ভারত ভরত মহারাজের কথা বলেছিলাম যিনি পরবর্তীকালে জড়ভরত হলেন ভরতজি মহারাজ যার নামেতেই ভারতবর্ষ নাম হয়েছিল ভারতবর্ষ নামে তার থেকেই হয়েছিল এই কবির হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্লয়ান আবির্হত্র অথ দ্রুমেল চমস করো হাজনহা এরা নজন নবযোগেন্দ্র উপস্থিত হয়েছেন জগৎবাসীর কাছে একটা রিমার্কেবল ইনস্ট্যান্ট জগৎবাসী চিরকাল মনে রাখবে যে ধরনের জগৎবাসী চিরকাল মনে রাখবে বড় আশ্চর্য বিষয় সেখানে নিমি মহারাজ তাদেরকে সংবর্ধনা করে অর্চন করে বৈশি অর্চন করে তাদের তাদের কাছে নিমি মহারাজ যে প্রশ্ন করেছিলেন নারজি মহারাজ বলছেন নারজি মহারাজ বলছেন যে যে প্রশ্ন নিমি মহারাজ ওই নবযোগেন্দ্রের কাছে করেছিলেন সেই প্রশ্নটাই তো আপনি আজকে করলেন আমাকে কাজে আমি সেই প্রশ্নটার উত্তর দিই একই কথা নারজি মহারাজ বলছেন সেই প্রশ্নের আমি উত্তর দিলে আপনার উত্তর পেয়ে যাবেন সেখানে যে যে প্রশ্ন উত্তর হয়েছিল আলোচনা সেটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে কেউ ভুলতে পারবে না এটাই ভাগবত ধর্ম বিদেহ রাজ অর্থাৎ নিমি মহারাজ নিমি মহারাজের আলেক নাম হয়েছিল বিদেহ মহারাজ কি জন্য তার শরীর ত্যাগ করে দিয়েছিলেন ত্যাগ চলে গেছিল তো ঋষি মুনিগণের আশীর্বাদে তিনি এখনও বেঁচে রয়েছেন আমাদের সবার চোখের পলকে আমরা যে পলক ফেলি আমরা যে চোখের পলক ফেলি সেই পলকে পলকে তিনি বেঁচে রয়েছেন তার নাম নিমি মহারাজ নিমেষ সেই বিদেহ রাজ নিমি মহারাজ প্রশ্ন করেছিলেন মন্যে ভাগবত সাক্ষাৎ পার্শ্বদানব মধুদ্দেশ বিষ্ণুর ভূতানি লোকানাম পাবনায় চরন্তিহি বিদেহরাজ প্রথমেই বললেন আমার মনে হয় আপনাদের মতো বিষ্ণুর পার্শ্বদগণ সমগ্র জগৎকে পরি পবিত্র করবার জন্য বিচরণ করে মান্যে আমার মনে হয় ভগবত ভাগবত ভগবত সাক্ষাৎ পার্শ্বদানব মধু উদ্দেশ্য মধুপতি মধুপতি ভগবানের বিষ্ণুর ভূতানি লোকানাম পাবনায় চরন্তিহি এই যে ভগবান মধুদৃশ মধু মধুপতি ভগবান হরি তার পার্শ্বদ আপনারা আপনারা যেখানেই যান সেখানে সমস্ত জগৎকে পবিত্র করবার জন্যই যান সাধুগুরু বৈষ্ণবের গায়ের বাতাস যদি কাউর লাগে তারও মঙ্গল হয় ভক্তিময় ঠাকুর বলছেন কোন সাধুগুরু বৈষ্ণবকে কিন্তু দেখা করতে গেলে বলে কিছু বলবার ইচ্ছে ছিল কিন্তু তিনি কত কথা বলছেন না কিছু চুপচাপ ভক্তিময় ঠাকুর বলছে উনি যদি কিছু নাও বলেন তথাপি যদি সেখানে দণ্ডবোধ করে দু মিনিট বসো তাহলেও তোমার মঙ্গল হয়ে যাবে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ গঙ্গা স্পরশের পশ্চাতে পাবন হয় আর মহাপুরুষগণ তার হৃদয়েতে তারা ভগবানকে এমনভাবে আবদ্ধ করে রেখেছেন যাদেরকে দর্শন মাত্রে পবিত্র হয়ে যায় লোক দর্শন মাত্র পবিত্র সেই জন্য বলছেন মান্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদানব মদোদ্দেশ বিষ্ণুর ভূতানি লোকান পাবনায় চরন্তিহি দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম বৈজন দুর্লভ মানুষ দুর্লভ দুর্লভ মানুষ দেহ জেনে রেখো ওই মানুষ তনু মানুষ মনুষ্য দেহ বড় সুদুর্লভ অহোভাগ সে এ মনুষ্য চোলা মানব দেহ পাওয়া গেছে এ সম্বন্ধে ভাগবতে ছত্রে ছত্রে বিভিন্ন রকম কথা বলা রয়েছে দুর্লভ মানুষ দেহ দেহী নাম ক্ষণভঙ্গ রহ তথাপি দুর্লভম মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম মানুষ দেহ অত্যন্ত সুদুর্লভ মানুষ দেহ হয় না চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে করতে কোটি কোটি জন্ম কেটে যায় কোনো সময় সৌভাগ্য যদি হয় ভগবান তাকে মনুষ্য জন্ম দেন তাও এই দেহ আবার কখন পতন হবে তাই ঠিক নেই পদ্মপাতার জলের মতো কমল জল দল জীবন টল মল ভজহু হরি পদ রে ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অবয় চরণ गोविन्द रे শ্রী हुरे मन श्रीनन्दनन्दन অবয়চর নর রে একই তো কথা কি কথা বলছে অভয় চরণবিন্দু অর্থাৎ নির্ভয় হতে পারবো এই প্রশ্নই তো করেছেন এই প্রশ্নই তো করেছেন ঠিকই আছে পদ্মপাতা জলের মতো কমল জলদল জীবন টল কখন গড়িয়ে পড়ে যাবে ঠিক নেই আর তুমি এই জীবন নিয়ে খেলা করছো সময় নষ্ট করছো তত্তাপি দুর্লভম মান্যে বৈ তার থেকেও তো দুর্লভ আপনাদের মতো এই বৈকুণ্ঠ পার্শ্বদ তারা আমার কাছে এসছে আমার কি কোটি কোটি জন্মের সৌভাগ্যতা জানি না তত্তাপি দুর্লভম মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম আপনাদের মতো বৈকুণ্ঠ জন সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া এই চারটিখানি কথা না আহা তাই জন্যই আপনাদের কাছে ওই যে আজ আমার সুযোগ হয়েছে সাধুগুরু বৈষ্ণবের কাছে এলেই মানুষকে অপ্রাকৃত প্রশ্ন করতে হয় নিজের জীবন আমি কি করে বাঁচব কি করে ভগবানের কাছে যাব এ ধরনের গুপ্ত প্রশ্ন করা দরকার হয় এই ধরনের গুপ্ত প্রশ্ন করার দরকার হয় যদি প্রশ্ন না করে তাহলে সর্বনাশ যদি এ ধরনের প্রশ্ন না করে তাহলে সর্বনাশ সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে আসা মানেই হলো তাদের কাছে কাতর হয় বলতে হবে যেটাকে গীতাতে ভগবান বলেছেন তদ্বিদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা তত্ত্বদর্শী মহাপুরুষগণ তোমাকে সেই গোপন তত্ত্ব উপদেশ করবে প্রোভাইডেড শর্ত হলো এই তোমার স্যার কাছে তাদের কাছে শরণাগতি আছে কিনা তোমাকে শরণাগত হয়ে প্রশ্ন করতে হবে সেবার বৃত্তি রাখতে হবে সেবার বৃত্তি যার জীবনে আসেনি সে কোনোদিনই ভগবত রাজ্যে যাবে না কৃপা লাভ করবে না সেবা বৃত্তি সবচেয়ে বড় এই জীবন ধন জন যৌবন সব কিছু ভগবত সেবায় নিয়োজিত করেছিলেন অম্বরীশ মহারাজ ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ কিন্তু আমরা চাই না আমরা পারি না আমাদের এত আকর্ষণ ধন দৌলত বিষয়বস্তুর ওপর আমরা বিন্দুমাত্র সেই সব করে উঠতে পারি না সেই জন্য আপনার কাছে প্রশ্ন করছি অত আত্যান্তিকম ক্ষেমম পৃচ্ছম ভবত অনঘা সংসারে অস্মিন ক্ষণার্থ অপি সৎসঙ্গ সেবদের নিরাম সেই জন্য আপনারা এসেছেন এত বড় সাধু মহাত্মা ভগবানের নিজজন আপনার কাছে একটা প্রশ্ন করছি এই এই অস্মিন সংসারে এই দুরন্ত সংসার এই দুর্বিষহ সংসার এই ভয়ঙ্কর সংসার সাগরে আমরা পড়েছি এই সংসারে আমি শুনেছি ক্ষণার্ধ অপি সৎসঙ্গ ক্ষণার্ধ ক্ষণার্ধ মানে অত্যন্ত অল্প সময় ক্ষণার্ধ লবমাত্র ক্ষণার্ধ mean one second divided by eleven one second divided by eleven তাই কি হলো এটাকে বলে ও লব কি বলে লব এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ that much time is more than sufficient to give me sufficient momentum to reach supreme lord ওইটুকু সময় যথেষ্ট থেকেও বেশি আমি ভগবানের চরণে চড়ে যাই যদি সেইটুকু সময় আমার সাধু সঙ্গ হয় সাধু সঙ্গের বাহানা করে লোকে সাধুসঙ্গ করে না আর লোকের সন্দেহ যে জগতে সত্যি সাধু নাই সাধুর নামেতে যে সব অত্যাচার চলছে তাতে লোকের বিশ্বাস চলে যাচ্ছে তারা বিশ্বাস করতে পারছে না যে জগতে সাধু আছে কিন্তু জগতে সাধু যদি না থাকতো জগৎ ধ্বংস হয়ে যেত জগতে সাধু আছে তাহলে তুলসীদাস যে ওরম কথা বলতেন না বলতেন কি বিনু সৎসঙ্গ বিবেক না হই রাম কৃপা বিনা সই আমি কথা বলেছিলাম বিনু সৎসঙ্গ বিবেক না হই রাম কৃপা বিনু সুলভ নসই সাধু সঙ্গ আমি পয়সা দিয়ে পেয়ে যাব যে সব মূর্খগণ এই কথা বলেন আমি পয়সা খরচা করে সাধু পাবো তাদের মতো অমানুষ কেউ নেই পয়সা খরচা করে সাধুকে পাওয়া যায় তারা তোমাকে দিতে পারে কোটি কোটি টাকা তোমার কত টাকা আছে আমাদের নারায়ণ মহারাজ কে ছিল একটা থানার সামান্য ওসি ছিল ওসি ছিলেন তো থানার তিনি যখন সাধু হয়ে যখন বিদেশে প্রচার করলে কোটি কোটি টাকা তিনি বলতে পারেন না আমার কত কোটি টাকা আছে তিনি যে বলে আমার কত কোটি টাকা আছে আমি জানি না তাহলে বলো একটা সাধু চাইলে পরে কত কিছু হতে পারে সেবা কি করবে তোমরা সাধুকে